ইবা কন আমামুনে অমামতি অতিও তোমার একখান খবর আছে হেডমাস্টারে তোমারে তোয়ার ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার ফুয়া উগ্র ফোন না দিলে কেন ফরে যাই ন চাইলে ফুয়া উগ্র ফোন না দিলে কেন ফরে যাই ন চাইলে পরীক্ষাত ফেলি গুজে ফালার ও মামুরে হেডমাস্টারে তোমারে তোমার ও মামুরে হেডমাস্টারে তোমারে তোমার কি গরিব ফিল না গরিব যদি গরে স্কুল সুরি একদিন গেলে দশ দিন নজার মামুরে একদিন গেলে দশ দিন নজার মাঝে মাঝে যাই চাইতে মাস্টর তুন ফুসার গত্যা মাঝে মাঝে যাই চাইতে মাস্টর তুন ফুসার গত্যা তইলে তুই জানিত পাইতে কি অবস্থা তোমার পর লেখা পড়া কে নেতার স্কুল জানে নজার অহ মামুরে হেডমাস্টারে তোয়ারে তোয়ার ও মামুরে হেডমাস্টারে তোয়ারে তোয়ার এদিন আই দেখি তারে আজে বাজে ফইন্দুর পরে হালো দনুত ক্যারাম বুট খেলার মামুরে হালো দনুত ক্যারাম বুট খেলার ক্লাস তলের এই সমত ইতে আছে খেলার থালত ক্লাস তলের এই সমত ইতে আছে খেলার থালত আই যখন মানা গজ্জি আরে বুঝে হল দেখার কি গুসা উচ্চিলার মাইতু সাইলে একশো ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার ও মামুরে হেডমাস্টারে তোয়ারে তোয়ার পুমা গফর না দিলে কেন পরে যাই না সাইলে পুমা গফর না দিলে কেন পরে যাই না চাইলে হরিকেত ফেলি গুজি ফাল্লার ও মামুরে হেডমাস্টারে তুয়ারে তুয়ার ওহ মামুরে হেডমাস্টারে তুয়ারে তুয়ার অমৌ তোমার বাগ্য এনকা ওই উগ্রফু মানুষ নল তুই হুন্দি পাপ গজু ফাল্লার মামুরে তুই হুন্দি পাপ গজু ফাল্লার তোমার মাইজে ফোয়া খালাবাসী ওই গিয়ে গই সন্ত্রাসী তোমার মাইজ্য পোয়া খালাবাসি ওই গিয়ে গই সন্ত্রাসী আজ্যে দেখি হাসি হাসি সিগড়ুত বরি গাজাগার ডুলি ডুলি ফরিজের মাইনসি তোমারে তে সেরার ও মামুরে হেডমাস্টারে তোমারে তোয়ার ও মামুরে হেডমাস্টারে তুয়ারে তোয়ার তোমার গফর দিলে কেন পরে যাই না চাইলা সন্ন্যাত দিলে কেন পরে যাই না চাইলে পরীক্ষাত ফেল গজি ফাহার ও মামুরে হেডমাস্টারে তুয়ারে তুয়ার ও মামুরে হেডমাস্টারে তুয়ারে তুয়ার আরো মুখতা ধরো ফোয়াইন দূরে শাসন করো সময় আছে মানুষ গরিবার মামুরে সময় আছে মানুষ গরিবার উগইল মানুষ গর তুই কি ও মৌন দেখর উগ্র হইল মানুষ গর তুই কি ও মৌন দেখর আর খাকুর মল হইছে ফুর পোয়া দেশ খাঁপার মাইঞ্জুর গড়ে রূপহার তোমার গুণ তো বরবাদ যার ও মামুরে হেডমাস্টারে তোমারে তো আর ও মামুরে হেডমাস্টার রে তু হেডমাস্টারে তু আর